দুই দিনের এই রঙের মেলায় আছো কেন ডুবিয়া ও মন দুই দিনের এই রঙের মেলায় আছো কেন ডুবিয়া মিছে মায়ার এই না ধরায় মিছে মায়ার এই না ধরায় থাইকো না রে মুজিয়া দুই দিনের এই রাঙের মেলায় আছো কেন ডুবিয়া ও মন দুই দিনের এই রাঙের মেলায় আছো কেন ডুবিয়া মৃত্যু হলো এই দুনিয়ার বড় বাস্তবতা আইছো একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না মৃত্যু হলো এই দুনিয়ার বড় বাস্তবতা আইছ একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না নামা সাথী তোমার নামা সাথী তোমার আর তো কিছু যাবে না দুই দিনের এই রাঙের মেলায় আছো কেন ডুবিয়া ও মন দুই দিনের এই রাঙের মেলায় আছো কেন ডুবিয়া মিছে মায়ার এই না ধরায় মিছে মায়ার এই না ধরায় থাইকো না রে মুজিয়া দুই দিনের এই রঙের মেলায় আছো কেন ডুবিয়া ও মন দুই দিনের এই রঙের মেলায় আছো কেন ডুবিয়া ভাই বন্ধু স্বজন সুজন কেউ তো কারণায় আখে রাতের সম্বল কর নইলে উপায় নাই ভাই বন্ধু স্বজন সুজন কেউ তো কারো নয় আখেরাতের সম্বল করো নইলে উপায় নাই টাকা পয়সা সোনা দানা টাকা পয়সা সোনা দানা সঙ্গে কিছু যাবে না দুই দিনের এই রাঙের মেলায় আছো কেন ডুবিয়া ও মন দুই দিনের এই রাঙের মেলায় আছো কেন ডুবিয়া মিছে মায়ার এই না ধরায় মিছে মায়ার এই না ধরায় থাইকো না রে মুজিয়া দুই দিনের এই রাঙের মেলায় আছো কেন ডুবিয়া ও মন দুই দিনের এই রাঙের মেলায় আছো কেন ডুবিয়া মিছে মায়ার এই না ধরায় মিছে মায়ার এই না ধরায় থাইকো না রে মুজিয়া দুই দিনের এই রঙের মেলায় আছো কেন ডুবিয়া ও মন দুই দিনের এই রঙের মেলায় আছো কেন ডুবিয়া ও মন দুই দিনের এই রঙের মেলায় আছো কেন ডুবিয়া ও মন দুই দিনের এই রঙের মেলায় আছো কেন ডুবিয়া সুধী শ্রোতা এতক্ষণ শুনলেন প্রত্যাশা সাংস্কৃতিক সংসদ খুলনার প্রথম অডিও অ্যালবাম নাজরানা এতে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী রবিউল ইসলাম ফয়সাল সহশিল্পী আবদুল্লাহ আল কাফি গানের কথা লিখেছেন আবদুল্লাহ আল কাফি কামাল হোসাইন আব্দুস সালাম আইয়ুব মাহমুদ নয়ন ইসলাম ও রবিউল ইসলাম ফয়সাল কৃতজ্ঞতায় মাওলানা আব্দুল আহাদ আবুল আলা মাসুম ও নওশাদ মাহফুজ সুরারোপ ও সঙ্গীত পরিচালনা আবদুল্লাহ আল কাফি ক্যাসেটটির পরিবেশনায় Spondon audio visual centre Dhaka Exclusively on bdmusicyogot.com